মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আল্লাহ সুফানা হুয়া তালা একজন মানুষকে তার কর্মদক্ষতা যোগ্যতা এবং সর্বোপরি আল্লাহ সুফানার প্রদত্ত নিয়ামতের বাস্তবতায় ধনী হওয়ার অধিকার প্রদান করেছেন সম্পদ জমা করবে সংরক্ষণ করবে তার উত্তরাধিকারীদেরকে অভাবী অনাথ অসহায় রেখে যাবে না তা যেমন নিশ্চিত করেছেন পাশাপাশি সকল উপার্জিত উদ্বৃত্ত সম্পত্তিতে রব্বুল আলমিন মিসকিন এবং অসহায়দের অধিকার ঘোষণা করেছেন তা না হলে পৃথিবীতে সম্পদ কেবল ধনীদের হাতে আবৃত হতো বরং অসহায় অনাথ অভাবী মিসকিন আর ফকিরদের জন্যে কিছুই থাকতো না রব্বুল আলমিন তাদেরও বাঁচার অধিকারটা নিশ্চিত করেছেন আর তাই উপার্জিত উদ্বৃত্ত সম্পত্তির একটি নির্দিষ্ট পরিমাণের উপরে নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পরে রব্বুল আলমিন জাকাত ফরজ করে দিয়েছেন কিন্তু হা যারা জাকাত দেব তারা যথাযথভাবে দেওয়ার জন্য যাদের উপর জাকাত ফরজ নয় তারা বিধানটা বুঝবো এবং যার উপর ফরজ তাকে উৎসাহিত করব। অনুপ্রাণিত করব। আর যারা জাকাত পাওয়ার হক দা তারা হকটা ঠিকমতো আদায় করতে শিখবে তবে হা রব্বুল আলমিন সকলকে অভাবমুক্ত সচ্ছল জীবন দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ জাকাত ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম যা নির্দিষ্টভাবে নির্ধারিত খাতে ব্যয় করতে হয় আজকে আমরা এই নির্দিষ্ট ব্যয়ের খাতগুলো নিয়ে আলোচনা করব বটে তবে এর আগে প্রাসঙ্গিক আলোচনা করতে চাই জাকাত কি পরিমাণে দেব আমরা কিভাবে দেব যদিও জাকাত প্রদানের আদবের প্রসঙ্গে আমরা প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা করেছিলাম কিন্তু আজকে আমরা বলতে চাই জাকাতটা কি পরিমাণ দেব বন্ধু জাকাত দিতে গিয়ে কি একটি শাড়ি দেব একটি লুঙ্গি দেব দশটা টাকা আর পাঁচটা টাকা দেব বা একশো টাকা দেব বন্ধু জাকাত দরিদ্রের হক বা অধিকার আর তাকে হক বা অধিকার দিতে গিয়েও এমন মস্করা করা ইস্তাম অনুমোদন করে না উৎসাহিত করে না বরং জাকাত দিতে গিয়ে ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করা যাবে না দুর্ভাগ্যজনক সত্য আমরা আমাদের দেশ আর সমাজে আমরা আমাদের নিজেদের পারিপার্শ্বিকতায় আমরা জাকাত দিতে গিয়ে মানুষকে আরো ভিক্ষুক হতে উৎসাহিত করছি জাকাত কি ভিক্ষা জাকাত কি প্রতি মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে সংগ্রহ করার বিষয় বরং যার উপরে জাকাত ফরজ হয়েছে তার দায়িত্ব জাকাতের টাকাটা অভাব অনাথ তথা আটটা নির্ধারিত খাতে যারা যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেয়া পৌঁছে দেবে এই জন্যে যে এটা তার দায়িত্ব আর তার হক হকটা পৌঁছে দেবে অধিকারটা পৌঁছে দেবে অধিকার নেয়ার জন্য যদি আসে তার সাথে ভালো ব্যবহার করবে সম্মান এবং ইজ্জতের সাথে দেবে অবশ্যই ভিক্ষা ভিত্তিতে উৎসাহিত করবে না একটা লুঙ্গি দিলাম আরেক দরবায় আরেকটা লুঙ্গি নেবে আরেক দরওয়াজায় গিয়ে একটি শাড়ি নেবে এইভাবে দরওয়াজায় দরওয়াজায় ঘুরে আহ নবদুল্লাহ আহমিন তালিম জাকাত দিতে গিয়ে যেমন কেবল একটু শাড়ি আর লুঙ্গি আর তা পচা শাড়ি পাটের শাড়ি জাকাতের শাড়ি না বন্ধু আবার এত অল্প পরিমাণ দিলাম যে ভিক্ষাবৃত্তিতে উৎসাহিত হলো না অবশ্যই করা যাবে না তাহলে কিভাবে দিতে হবে জাকাত জাকাত দিতে হবে জীবিকার সংস্থান করে জীবিকার সংস্থান করে জীবিকা মানে তার পেটের খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করে এর পাশাপাশি আরেকটা জিনিস বলতে হয় জাকাত দিতে হবে দারিদ্র দারিদ্র বিমোচনের জন্যে অভাব মুক্ত করে তাকে সচ্ছল বানিয়ে দেওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম ইরশাদ করেছেন জাকাত দাও তোর যারা জাকাত দিচ্ছ তাকে সচ্ছল বানিয়ে দাও যদিও দুর্ভাগ্যজনক সত্য আমাদের মাঝে মিথ্যা কথা প্রচলিত রয়েছে যে জাকাত এমন দিও না যাতে তার উপর জাকাত ফরজ হয়ে যায় না ওজবিল্লাহ জাকাত যদি ফরজ হয় সে আবার দেবে এটাই তো ইসলামের শিক্ষা একজন মানুষ অভাবী দরিদ্র অসহায় সে জাকাতের টাকা নিয়ে সচ্ছল হয়ে যদি ধনী হয়ে যায় আর তার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে সে আবার দেবে এইভাবে দিও না এই কথাটা প্রচলিত নওয়াজবিল্লাহ আহমিদ আলী আর এমন শোনা শোনা অন্যায় কথা দিয়ে ইসলামকে আমরা কুলসিত করার চেষ্টা করে যাচ্ছি রব্বুল আলমিন হেদায়ত নসিব না আমি জাকাত দিতে গিয়ে জাকাত গ্রহিতাকে সচ্ছল করে দিতে হবে তারপর জাকাত দিতে গিয়ে যেমন মনে করুন দুই হাজার পাঁচ হাজার টাকা দিলাম না সচ্ছল হয় এভাবে দিতে হবে তার জীবিকার সংস্থান নিশ্চিত করে দিতে হবে হতে পারে আপনি আমি কেউ একজন জাকাত হয়েছে অল্প আর এই অল্প টাকায় কি করব। হ্যাঁ এটাও পরিকল্পনা মাফিক দিতে হবে যাতে আটটা নির্ধারিত খাতে যথাযথভাবে ব্যয় হয় আবার কেউ আপনি আমি এমন হয়তো থাকতে পারি অডেল টাকা জাকাত হয়েছে কিন্তু একজনকে দিয়ে দেব এত টাকা একজনকে লক্ষ টাকা একজনকে দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দেব এই জন্য মনের মধ্যে কুচকুচ করতে থাকে জেনে রাখা উচিত ওই টাকাটা কি আপনার বন্ধু ওই টাকাটা কি আমার আপনার আর আমার নয় টাকাটা তাই মনের মধ্যে কুতকুত বা মনের মধ্যে ভয় থাকতে পারবে না সংকীর্ণতা থাকা উচিত নয় কারণ যা জাকাত হয়েছে হিসাব অনুযায়ী তা তো ওই দরিদ্রের ওই মিসকিনের ওই অসহায় ওই ফকিরের সুতরাং তাকে দিয়ে দিতে বাধা কোথায় তাই দিতে হবে যথার্থভাবে সম্মানের সাথে তার অভাব দূর করে সচ্ছলতা আনয়ন করে শুধু তাই না মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে এইভাবে দিতে হবে জাকাত ভিক্ষাবৃত্তি উৎসাহিত করে নতুন ভিক্ষুক সৃষ্টির জন্য জাকাত নয় শুধু তাই না বন্ধু জাকাত দিতে গিয়ে আরও খেয়াল রাখতে হবে যদিও প্রাসঙ্গিক আমরা আলোচনা করব তবে বলে নিতে চাই যেমন জাকাত দিতে গিয়ে একজন মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না মেয়ে বিয়ে দেওয়ার জন্য যতটা খরচের প্রয়োজন সামাজিকতা রক্ষার জন্যে এর মধ্যে যৌতুক বাদ দিয়ে যৌতুক নয় সামাজিকতা রক্ষার জন্যে মেয়ের মা বাবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্রস্থ করার জন্য যে খরচটা প্রয়োজন তা যদি না থাকে ওই মেয়ের মা বাবার তাহলে তাদেরকে জাকাতের টাকাটা দিয়ে ওই মেয়ের বিয়ে দেওয়ার সামাজিকতা রক্ষা করার ব্যবস্থা করাটা নির্দেশ শুধু তাই না হতে পারে এমন যুবক মোহর দিতে পারছে না মোহর জমা করতে পারছে না আমরা তো কাবিন বলে লিখে রাখি বন্ধু কাবিন বলে লিখবেন ঠিক আছে কিন্তু তা ফরজ হিসেবে আদায় করতে হবে যদি ফরজ হিসেবে আদায় করার মানসিকতা না থাকে ইচ্ছা না থাকে উদ্দেশ্য না থাকে কেবল লিখে রাখলেন অথবা হাত ধরে মাপ চেয়ে নিলেন মাপ হয়ে যাবে বন্ধু এমন মস্করা শরীয়তের সাথে করা উচিত নয় আর এমনটা না করে যে সত্যি রসুল সাল্লাহ নির্দেশনা অনুযায়ী মোহর দিতে পারছে না বলে বিয়ে করতে পারছে না স্ত্রীকে সাজিয়ে আনবে হৃদয়ের রানী করে ঘরে নিয়ে আসবে এমন সুন্দর সাজানোর ব্যবস্থাপনা তার হাতে নাই তাহলে একজন যুবককে জাকাতের টাকাটা দিয়ে তাকে চৌবনের হেফাজত মানব বংশ সংরক্ষণ এবং দুইটি পরিবারের সুন্দর মিলন দুইটি জীবনের সুখ আর শান্তি সমৃদ্ধি নিশ্চিত করার জন্যে জাকাতের টাকা দিয়ে অবিবাহিত যুবকদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া উচিত আর তা এক টাকা পাঁচ টাকা দুই টাকা দিয়ে বন্ধু না বন্ধুগণ জাকাত উচ্চশিক্ষার জন্য ব্যয় করা এটা ইসলাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছে ইসলাম প্রথম একমাত্র জীবন ব্যবস্থা যা শিক্ষার জন্যে তার প্রথম অহির যাত্রা সূচনা করেছে শিক্ষা দিয়ে মূর্খতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সংগ্রাম ঘোষণা করেছে মূর্খ ব্যক্তি সে যেই হোক শিক্ষিত মানুষের সমান হতে পারে না রব্বুল আলমিন কোরআন করিম অনেকগুলো তুলনা দিয়ে তা তুলে ধরেছেন তাই শিক্ষার জন্য হ্যাঁ বলতে পারেন কেউ কেউ ব্যক্তিগতভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করবেন হ্যাঁ করতে পারেন ব্যক্তি হিসেবে নিজে যথাযথভাবে ফরজ জাকাত ক্যালকুলেট করে রব্বুল আলমিন কর্তৃক নির্ধারিত আটটি খাতে ভিক্ষা হিসেবে নয় অনুকম্পা হিসেবে নয় দান হিসেবে নয় বড়লুক হয়েছে আমি তাই নয় ভোট পাওয়ার জন্য নয় বরং অধিকার হিসেবে আটটি নির্ধারিত খাতে রব্বুল আলমিনের ইবাদত হিসেবে জাকাত ব্যক্তি নিজেও ব্যক্তিগতভাবে যথাযথভাবে আদায় করতে পারে বন্ধুগণ জাকাত আদায় প্রসঙ্গে বিষয়গুলো আমরা আরও কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন পবিত্র চেষ্টা আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে সে পথটা হলো আল্লাহর পথ অন্য কারো পথ না অপূর্ব তরিকা সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে শেখ মুজাফর বিন মহসেন আমার গাইড বুক হবে কোনটা পবিত্র কোরআন এবং সেই হাদিস সুন্দর অনুষঙ্গ এই দুইটা হবে আমাদের চলার পথ অন্য কোনো পথ হবে না কত ভালোভাবে চলছে সমস্ত যোগে দাওয়াতের কাজ ইসলামী দাওয়াতের সফলতার পদ্ধতি কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায়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 আলোচনা করছিলাম যে জাকাত উচ্চশিক্ষার জন্য ব্যয় করা এটা ইসলাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছে ইসলাম প্রথম একমাত্র জীবন ব্যবস্থা যা শিক্ষার জন্যে তার প্রথম অহির যাত্রা সূচনা করেছে শিক্ষা দিয়ে মূর্খতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সংগ্রাম ঘোষণা করেছে মূর্খ ব্যক্তি সে যেই হোক শিক্ষিত মানুষের সমান হতে পারে না রব্বুল আলমিন কোরআন করিম অনেকগুলো তুলনা দিয়ে তা তুলে ধরেছেন তাই শিক্ষার জন্য হ্যাঁ বলতে পারেন কেউ কেউ ব্যক্তিগতভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করবেন হ্যাঁ করতে পারেন ব্যক্তি হিসেবে নিজে যথাযথভাবে ফরজ জাকাত ক্যালকুলেট করে রব্বুল আলমিন কর্তৃক নির্ধারিত আটটি খাতে ভিক্ষা হিসেবে নয় অনুকম্পা হিসেবে নয় দান হিসেবে নয় বড়লুক হয়েছে আমি তাই নয় ভোট পাওয়ার জন্য নয় বরং অধিকার হিসেবে আটটি নির্ধারিত কাতে রব্বুল আলমিনের ইবাদত হিসেবে জাকাত ব্যক্তি নিজেও ব্যক্তিগতভাবে যথাযথভাবে আদায় করতে পারে আর হা যদি ব্যক্তিগতভাবে আদায় না করে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় প্রাতিষ্ঠানিকভাবে যদি জাকাত আদায় করা হয় আলহামদুলিল্লাহ আরও ভালো প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করা উচিত তাহলে জাকাতের সত্যিকারের সুফল সমাজ আর জাতি লাভ করবে প্রাতিষ্ঠানিকভাবে জাকাতের ব্যবস্থাপনা করা জেনে রাখা উচিত অনেকে বলতে পারেন জাকাত আদায় আর বন্টনের জন্য একটি প্রতিষ্ঠান করব। বেতন দিব কুত্তেকে কর্মচারীদের আল্লাহ সুবহানা হুয়া তাহলা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় জাকাত আদায় এবং বন্টন নিশ্চিত করার জন্যে এবং এতে রাষ্ট্র এবং সরকার বা ব্যক্তিদের আলাদা কোনো টাকা যাতে না লাগে এই জন্য রব্বুল আলমিন জাকাতের আটটা নির্ধারিত ব্যয়ের খাতের মধ্যে জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের ব্যয় বেতন জাকাত থেকে দেয়াকে অনুমোদন করেছেন সফান বন্ধু শুধু তাই না ব্যক্তি অথবা প্রতিষ্ঠান জাকাত যদি দিতে চায় জাকাত দিতে গিয়ে আধুনিক ব্যবস্থাপনাকেও সহজে গ্রহণ করতে পারে যেমন চেকের মাধ্যমে দিল মনি অর্ডারের মাধ্যমে দিল অথবা যে কোনো আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চিত অধিকারী জাকাতের তাদের হাতে যদি পৌঁছানো নিশ্চিত হয় তাহলে হতে পারে আলহামদুলিল্লাহ এবার বন্ধু সহজে বলতে চাই রব্বুল আলমিন জাকাতকে আটটা নির্ধারিত খাতে ব্যয় করতে অর্ডার করেছেন কোরআন আল করিমের সুর আত্মাউবা এর ষাট নাম্বার আয়াত আল করিমাতে আল্লাহ সুবহানত ইরশাদ করছেন আউযুবিল্লাহি শেতান রাজীব ইন্নামা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ নিশ্চয়ই জেনে রেখো বাধ্যতামূলক যে দান তোমাদের খরচ বা সদকা যেটা বাধ্যতামূলক সদকা অর্থাৎ জাকাত ফরজ সাদাকা অর্থাৎ জাকাত তা দিতে হবে এক নাম্বার লিল ফোকারাই ফকিরদের জন্য ফকির আরবি ভাষার শব্দ বহুবচনে ফোকারা অর্থাৎ দরিদ্রগণ ফকিরগণ আল্লাহ সুফানা হুয়া তালা ফকিরদেরকে জাকাত দিতে বললেন এটা প্রথম জাকাত ব্যয়ের খাত বন্ধুগণ আজকের পৃথিবীর অনেক দেশে মানুষের দারিদ্র আর দরিদ্রদেরকে নিয়ে বাণিজ্য করা হচ্ছে দরিদ্র আর দারিদ্রতা দরিদ্রকে দারিদ্রতা মুক্ত করার জন্যে বিভিন্ন ধরনের মেথড বিভিন্ন ধরনের কৌশল বিভিন্ন ধরনের গবেষণা আর বিভিন্ন ধরনের অর্থ ব্যবস্থাপনা প্রয়োগ করা হচ্ছে কিন্তু বন্ধু দরিদ্র ব্যক্তির কি সুখ ফিরে আসছে দারিদ্রতা কি হারিয়ে যাচ্ছে বরং দিন দিন দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে আর দারিদ্রতা তার অট্ট হাসি দিয়ে সভ্য সমাজে কারো কারো পুঁজির কারো কারো কল্যাণের কারো কারো নিজের পেট ভরার কারণ হয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু তাই না আমরা দেখতে পাই আমাদের মাঝে কেউ বা কেউ দারিদ্রমুক্ত সমাজ গড়ার স্লোগান দেন আবার অনেকেই দারিদ্রতাকে জাদুঘরে পাঠানোর আকাঙ্ক্ষা করেন বিভিন্ন ধরনের পুরস্কার অথবা বিভিন্ন ধরনের স্বীকৃতিতেও তারা হয়তো কেউ ধন্য হতে পারেন কিন্তু কতটুকুন দারিদ্রতাকে তিনি দূর করতে পেরেছেন গবেষণা হওয়া উচিত কয়টা দরিদ্র মানুষের মুখে সত্যি সুখ স্বাচ্ছন্দ্য অভাবমুক্ত জীবনের হাসি ফুটাতে পেরেছেন হতে পারে ক্ষণিকের জন্যে সাময়িক মরিচিকার মতো ওই যে মরুভূমিতে চলতে গিয়ে বালিকণার উপরে যখন প্রচণ্ড রৌদ্রতা পড়ে দূর থেকে মনে হয় যেন সমুদ্রের ঢেউ যত আগিয়ে যাওয়া যায় ততই মনে হয় আরও সামনে আরও সামনে পানি কিন্তু কাছে গেলে ধুধু বালুচর ঠিক দরিদ্র আর দারিদ্রতাকে নিয়ে বিভিন্ন ধরনের মেথড কলা কৌশল অর্থ ব্যবস্থাপনা এবং গবেষণা যারা করছেন তারা এমন মরুভূমির বুকে মরিচিকার মতো পানি খুঁজে বেড়াচ্ছেন আমরা সবাইকে বিনয়ের সাথে আল্লাহর ওয়াস্তে আহ্বান করে বলতে চাই যদি সত্যি বন্ধু আপনি অথবা আমি বা আমরা দারিদ্র হটিয়ে দিতে চাই দারিদ্রতা থেকে জাতিকে সমাজকে পরিবারকে গুত্রকে মানুষকে নর আর নারীকে মুক্ত করতে চাই আর দরিদ্রদের মুখে সত্যি হাসি ফুটাতে চাই তাহলে একটি আর্থিক ব্যবস্থাপনার কাছে বারবার ফিরে আসা উচিত একটি আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার চেষ্টা করা উচিত তার নাম জাকাত কারণ এই পৃথিবীতে আধুনিক সময়ে এসে অর্থনীতির যত মেথড আবিষ্কার করা হচ্ছে মানুষকে ঋণ দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের আবার তার কাছ থেকে অকল্পনীয় সুদে তা রিটার্ন করা হচ্ছে না দিতে পারলে ঘর বাড়ি গবাদি পশু সব বিক্রি করতে হচ্ছে শুধু তাই না দারিদ্রমুক্ত দরিদ্রের মুখে হাসি ফোটানোর চিন্তা নিয়ে যারা কাজ করেন তারা যাদের মধ্যে কাজ করেছেন দশ বছর আগে পাঁচ বছর আগে পনেরো বছর আগে ওই সমস্ত লেখা ঘুরে এসে দেখুন বন্ধু কেবল ধুধু বালুচোর আর মরিচিকার বাস্তবতা অথচ তারা ভালো হয়েছেন তাদের স্বাস্থ্য ভালো হয়েছে পদ পেয়েছেন অধিকার পেয়েছেন পুরস্কার পেয়েছেন নওদুবিল্লাহ আমিন কিন্তু কতই না ভালো হতো যদি সত্যি জাকাত ব্যবস্থাপনা জাকাত প্রতিষ্ঠার জন্য আগায় আসা হতো তাই আমরা বিনয়ের সাথে আবেদন করতে চাই জাকাত প্রতিষ্ঠার জন্য আগায় আসুন কারণ জাকাত দারিদ্র বিমোচনের জন্যে জাকাত দরিদ্র ব্যক্তির মুখে চিরস্থায়ী হাসি ফোটানোর জন্য আর তাই জাকাত বের প্রথম খাত হল ফকির লীল ফোকারা দরিদ্রদের জন্য শরীয়তের পরিভাষায় ফকির কাকে বলে বাংলায় তো আমরা বলি ফকির বাংলায় বলি দরিদ্র আর দারিদ্রতা শরীয়তের পরিভাষায় কাকে বলে শরীয়তের পরিভাষায় হলো যার কিচ্ছুই নাই তার নাম ফকির যার কোনো সহায় নাই যার কোনো সম্বল নাই যার প্রয়োজন মেটানোর কোনো যোগ্যতা নাই রব্বুল আলমিন তাদেরকে জাকাত দিতে বললেন প্রথম ফকিরদেরকে আর ফকিরদের দিতে গিয়ে যাতে সে বারবার ফকির হিসেবে নিজের পরিচয়ে বারবারই ধন্য হয় ওই জন্যে তা ফকিরকে দিতে হবে গানি বানিয়ে ধনী বানিয়ে তার প্রয়োজন মিটাইতে তার সচ্ছলতা আনয়ন করে সুতরাং জাকাত দারিদ্র বিমোচনের জন্যে আর তাই তো ইসলামের ইতিহাস সাক্ষী এই পৃথিবীতে যে সমাজে জাকাত প্রতিষ্ঠা থাকবে ওই সমাজে একটা নির্দিষ্ট সময় পর আর দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না কারণ সবাই বাধ্যতামূলক এই আয়ের ব্যবস্থাপনায় অভাবমুক্ত সুন্দর জীবনের অধিকারী হয়ে যাবে অনেকে বলতে পারেন এটা কি সম্ভব হা হ্যাঁ বন্ধু এই ইতিহাস সাক্ষী বাস্তবে এমনটা হয়েছে অরিব আব্দুল আজিজ রাদি আল্লাহ সময়ে তার বিশাল সাম্রাজ্যে জাকাত খাবে এবং মানুষ খুঁজে পাওয়া যায় নাই সবাই দারিদ্রমুক্ত সচ্ছল জীবনের অধিকারী ছিল আর অর্থনীতিবিদদের সুন্দর অঙ্ক আর পরিসংখ্যানে বর্তমান সময়ে অন্তত আমাদের বাংলাদেশ তা নিয়ে যখন পরিসংখ্যান করা হয় বাংলাদেশে যত ধনী রয়েছেন যাদের উপরে জাকাত ফরজ হয় তাদের জাকাতের টাকা প্রতি বছর যদি গভর্নমেন্ট আদায় করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তা দরিদ্রদের মাঝে বন্টন করত তাহলে বাংলাদেশে কোনো এক গবেষণায় দশ বছর কোন এক গবেষণায় সর্বোচ্চ বারো থেকে পনেরো বছরের ব্যবধানে আমাদের সোনার বাংলাদেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না অন্তত বাংলাদেশের কথা শুধু তাই না বন্ধু অন্তত এতটুকু বলা যায় পৃথিবীর অনেক রাষ্ট্র একটা সময়ে দরিদ্র আর ফকির ছিল মিসকিন ছিল রব্বুল আলমী তাদেরকে হয়তো খনিজ সম্পদ দিয়েছেন বটে পাশাপাশি তারা অর্থ ব্যবস্থায় জাকাত কায়েম করেছে যে কারণে পৃথিবীর অনেক দেশ এখন খুঁজে পাবেন এমন ইসলামী অর্থ ব্যবস্থার জাকাত নিজেরা নিজেরা ব্যক্তিগতভাবে অথবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কায়েম করার কারণে তাদের নিজেদের দেশে আর দরিদ্র নাই দারিদ্র তাদের থেকে হারিয়ে গিয়েছে মিউজিয়ামেও রাখা লাগে নাই বন্ধু তাই আমাদের বাংলাদেশে আমরা যদি অন্তত ব্যক্তিগত উদ্যোগে অথবা প্রাতিষ্ঠানিক উদ্যোগে জাকাতকে দারিদ্র বিমোচনের জন্যে দরিদ্র মানুষের মুখে স্থায়ী হাসি ফুটানোর জন্যে দেই এবং এটা ভিক্ষাবৃত্তি উদ্বুদ্ধ করার জন্য নয় দশ টাকা পাঁচ টাকা দিয়ে নয় একটু লঙ্গি আর শাড়ি দিয়ে নয় সত্যি অসহায় অনাথ দরিদ্র মানুষদের জন্য যদি জাকাত দেয় তাহলে অবশ্যই অভাবমুক্ত সুন্দর জীবনের অধিকারী হবে মানুষ দারিদ্র আর থাকবে না সবার মুখে হাসি আসবে এই যে রমজান মাস রোজার মাস সিয়ামের মাস কবি নজরুল সুন্দর করে বলেছেন ইসলামের শিক্ষা এবং অর্থ ব্যবস্থা রোজার সত্যিকারের অনুভূতি এবং শিক্ষা যদি প্রত্যেকটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় আর বাস্তবে বা প্রতিষ্ঠা করা যায় তাহলে তিনি বলেছেন চিনিয়ানি বা আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফুরাবে না সে হাসি জীবনে কখনো হবে না কখনো বাসি ঈদের চাঁদের হাসি ফুরাবে না বাসিও হবে না সুতরাং বন্ধু যদি সত্যি জাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা যায় এবং জাকাত যাদেরকে দেব তাদের প্রয়োজন মিটিয়ে সচ্ছল করে দেয়া যায় ধনী বানিয়ে দেয়া যায় বন্ধু তাহলে এই পৃথিবীতে আর দারিদ্রতা নিয়ে কেউ ব্যবসা করার সুযোগ পাবে না দরিদ্রকে নিজের ব্যবসার গুটি হিসেবে ব্যবহার করবে দাবা খেলার গুটি হিসেবে ব্যবহার করবে এমনটা হতে পারবে না বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে দারিদ্র বিমোচনের জন্যে অসহায় মানুষের অধিকার হিসেবে ফরজ বিধান হিসেবে নামাজ রোজার মতো বাধ্যতামূলক হিসেবে জাকাতের টাকাটা দরিদ্রকে দেই রব্বুল আলমিন ঘোষিত আটটি নির্ধারিত জাকাত বের খাতের মধ্যে দরিদ্র এক নাম্বার তাকে দেই আসুন না আমরা সবাই দরিদ্রের মুখে হাসি ফুটাই দারিদ্রকে তারায়া দেই আমাদের এই সুন্দর পৃথিবী থেকে রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন হাদা আমা আইন্দি ওয়ালাহ আলাইহি তাওয়াক্কালতু ওইলেই হুনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু لهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم وعليكم السلام. আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই আইব্যান জিবি চার নয় তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়